আমরা দেশপ্রেমিক জনগণ তাই সঠিক নির্বাচনে ভোট দিতে চাই যার দ্বারায় আমাদের দেবপ্রিয় রায় শান্তি আসবে তবে দেশে পুনরায় দেশপ্রেমিক জনগণ আমরা সঠিক নির্বাচনে ভোট দিতে চাই যার দ্বারা আমাদের দেবপ্রিয় রায় শান্তি আসবে তবে দেশে পুনরায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের দেখেছি নির্বাচন দেশে কতবার উৎসবে মুখরিত থাকে চারিধার অবাধ বিচরণ সদা হইচই এবার নির্বাচনে দৃশ্য কই দেখেছি নির্বাচন দেশে কতবার উৎসবে মুখরিত থাকে চারিধার অবাধ বিচরণ সদা হইচই এবার নির্বাচনে দৃশ্য কই আমাদের অধিকার ফিরে পেতে চাই আমাদের অধিকার ফিরে পেতে চাই সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দিবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের আজ দেশে জনতা বড় অসহায় সরকারি অবরোধ চলছে যে হায় এক পেশা হয়ে গেছে প্রশাসন সব কি করে নিরপেক্ষতা সম্ভব আজ দেশে জনতা বড় অসহায় সরকারি অবরোধ চলছে যে হায় এক পেশে হয়ে গেছে প্রশাসন সব কি করে নিরপেক্ষতা সম্ভব তাই নিরপেক্ষ সরকার চাই নিরপেক্ষ সরকার চাই সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দিবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায়